কালেমার ছায়া তলে এসো সব ভাই সত্য ও সুপথের সঠিক যাচাই কালেমার ছায়া তলে এসো সব ভাই সত্য ও সুপথের সঠিক যাচাই এ আধার ধরাতে খোদার আমরা সিপাই কদম কদম চলো এগিয়ে যাই কদম কদম চলো এগিয়ে যাই বাতিলের সম্মুখে রুখিয়া দাঁড়াই কদম কদম চলো এগিয়ে যাই কদম কদম চলো এগিয়ে যাই আল্লাহর জমিনে রবে আল্লাহর দিন মোদের হাতে হবে বাতিল বিলি আল্লাহর জমিনে রবে আল্লাহর দিন মোদের হাতে হবে বাতিল বিলীন তাই অসীম সাহসে চলো এগিয়ে যাই কদম কদম চলো এগিয়ে যাই কদম কদম চলো এগিয়ে যাই আমরা তো রাসুলের উত্তর সুরি তারি পথে তারি মতে জীবন গড়ি আমরা তো রাসুলের উত্তরসূরি তারি পথে তারি মতে জীবন গড়ি এসো গোলাপের মতো হয়ে খুশবু বিলাই কদম কদম চলো এগিয়ে যাই কদম কদম চলো এগিয়ে যাই আমরা তো সেই দল বীর খালিদের বুকে বাধা হিম্মত শত শহীদের আমরা তো সেই দল বীর খালিদে বুকে বাধা হিম্মত শত শহীদে ওরা হয়তো শহীদ নয় গাজী হতে চায় কদম কদম চলো এগিয়ে যাই কদম কদম চলো এগিয়ে যাই চলো যাই আরাকান জিহাদাঙ্গনে গাজী ও শহীদ হব মোরা জনে জনে চলো যাই আরাকান জিহাদাঙ্গনে গাজিও শহীদ হব মোরা জনে জনে চলো যাই কাশ্মীর জিহাদাঙ্গনে গাজিও শহীদ হব মোরা জনে জনে চলো যাই ফিলিস্তিন জিহাদাঙ্গনে গাজিও শহীদ হব মোরা জনে জনে চলো বেঈমান কাফির হতে জাতিকে বাঁচা কদম চলো এগিয়ে যাই কদম কদম চলো এগিয়ে যাই কালে মার ছায়া তলে এসো সব ভাই সত্য ও সুপথের সঠিক যাচাই কালে মার ছায়া তলে এসো সব ভাই সত্য সুপথের সঠিক যাচাই এ আধার ধারাতে খোদার আমরা সিপা কদম চলো এগিয়ে যাই কদম কদম চলো এগিয়ে যাই বাতিলের সম্মুখে রুখিয়া দাঁড়াই কদম কদম চলো এগিয়ে যাই কদম কদম চলো কদম কদম চলো এগিয়ে যাই চলো কদম কদম চলো এগিয়ে যাই কদম কদম চলো এগিয়ে যাই চলো এগিয়ে